شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مزل له ومن يزلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا حد له ولا عدل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي وقال تعالى لا يعلم جنود ربك إلا هو وقد قال رسول الله صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه كلب أو تصاوير জি কত পুরোটা এখানে آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك عميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صورت یوسف بیداری حکمت لقمان ما قوری قرآن باری دل شاد مان ما بلغ العلا حسنت کی صالح وہ زمانہ میں معزز تھے عامل قرآن ہو کر اور تم کھار بلیل ہوئے ہیں سارے کے ہو کر بلغ لولا سنت جمیوں کی صالحی تیرے محبوب کے یارو شباہت لے کے آیا ہو হকীকত দে মাই সূরত লেকে আয়া হো বলাগল ওলা হতনত জমি ও পিসালিহি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যিনি আমাদেরকে পবিত্র জুমায়ের দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআন কারিমের দুটি আয়াত এবং হুজুরফাদ সাল্লাহ আলাইসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পড়েছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার ইচ্ছা করবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ আজ থেকে প্রায় দেড় মাস আগে আমি যে আয়াত আপনাদের এখানে পড়েছি কিছু আলোচনাও করেছি যে আয়াত বাংলাদেশের প্রায় জামে মসজিদে জুমার সময় ইমাম সাহেব পড়ে থাকেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আল্লাহ রব্বুল আলমিন বন্দাদেরকে আদল আদলের নির্দেশ দিয়েছেন আদল কাকে বলে আমি কিছু আলোচনাও করেছি পাওনাদারের পাওনা পুঁছি দেওয়ার নাম আদল প্রাপকের প্রাপ্য পুঁছি দেওয়ার নাম আদল দুনিয়ার মানুষের কাছে সর্বপ্রথম পাওনা হচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর কাছে মানুষের কিছু পাওনা আছে আবার মানুষের কাছেও আল্লাহর কিছু পাওনা আছে মানুষের কাছে আল্লাহর পাওনা কি মানুষ আল্লাহকে লাশের এক জেনে আবাদত করবে আর আল্লাহর কাছে মানুষের পাওনা আল্লাহ বান্দাদেরকে জান্নাত দিবে উম্মতের কাছে নবীর পাওনা আবার নবীর কাছে উম্মতের পাওনা উম্মতের কাছে নবীর পাওনা হচ্ছে উম্মত সর্বকাজে নবীজির এটা করবে আর নবীর কাছে উন্মতের পাওনা যখনই উম্মত নবীর এটাজ করবে তখন নবী উম্মতের জন্য পরকালে জান্নাতের সুপারিশ করবে এই দুইটা নিয়ে কিছু আলোচনা করেছিলাম দীর্ঘ এক মাস যাবত আজকে আলোচনা করব মানুষের কাছে ফেরিস্তাদের পাওনা এবং ফেরিস্তার কাছে মানুষের পাওনা সম্পর্কে মানুষের কাছে ফেরিস্তা কি পায় না মানুষ কোনো কাজে ফেরিস্তাদেরকে কষ্ট দিবে না মানুষ কোনো কাজে ফেরিস্তাদেরকে কষ্ট দিবে না আর ফেরিস্তার কাছে মানুষের পাওনা মানুষের মাফের জন্য ফেরেস্তা সব সময় আল্লাহর দরবারে দোয়া করতে থাকবে ফেরেস্তারা মানুষের মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করে কুরআনে কারিম আল্লাহ রব্দুল আলামিন বলেন আল্লাহ ইয়াহমিলুনাল হো না বিহাম হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া বিহি ويستغفرون للذين آمنوا ফেরিস্তারা ইমানদারের জন্য আল্লাহর দরবারে সবসময় গুনা মাফের দোয়া করেন একটি হাদিসের মধ্যে আছে হুজুর পাক সাল্লাহ আলহি ওসাল্লাম এরশাদ করেছেন কোন বান্দা ফজরের নামাজ পড়ে কোনরূপ কথাবার্তা না বলে আপন স্থানে বসে যদি সুরায় হাসরের শেষ তিন আয়াত পড়ে এবং তিনবার পড়বে আউজবিল্লাহ ইসলামী আইল আলী মিমিনা রজিম এটা তিনবার পড়ে যদি সুরায় হাসরের শেষ তিন আয়াত যে জায়গায় বসে ফজর নামাজ পড়েছে ওই জায়গায় বসেই যদি তেলাওয়াত করে সূর্য ডুবার আগ পর্যন্ত সত্তর হাজার নিষ্পাপ ফেরেস্তা বান্দার মাতৃতের জন্য দোয়া করতে থাকে এবং তেমনিভাবে মাগরীবের নামাজ আদায় করে যদি ওই স্থানে বসে এভাবে তিনবার সুরে আসরে শেষ নায়াত এবং আরজুবিল্লাহ ইসলামী আলী আলী বিবিন শাহিদ তিনবার পড়ে পরের দিন সূর্য উদিত হওয়া পর্যন্ত সত্তর হাজার মিসবা ফেরেস্তা বান্দার মাতৃগতের জন্য দোয়া করতে থাকে এই আমলটি আমরা করবো তো ইনশাল্লাহ সকলে পারি তো সুরে আসর শেষ দিন আয়াত দেখেন অনেক মুসল্লি সালাম ফিরানোর অপেক্ষায় থাকে যে কখন ইমাম সাহেব সালাম ফিরাবে আর কখন আমি বেরিয়ে চলে যাব আপন কাজে চলে যাব সুরায় হাসরের শেষ দিন আয়াত পড়তে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট আপনার সময় ব্যয় হবে এত বিশাল ফজিলতের কাজ দিনভর আপনি কাজ করবেন ঘুমাবেন খানা খাবেন কিন্তু সত্তর হাজার ফেরিস্তা আপনার জন্য ডিউটিতে আছে কত সস্তা সবাই তাহলে বুঝা গেল ফেরিস্তারা বান্দার মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে দোয়া করে এ কথা বুঝছি প্রশ্ন করতে পারেন কে হুজুর একজনে যদি পড়ে সত্তর হাজার ফেরেস্তা একজনের জন্য দোয়া করবে এভাবে হাজার হাজার কোটি কোটি মানুষ আল্লাপাকে দুনিয়াতে সৃষ্টি করছেন যদি সবাই এভাবে পড়ে তো এত সত্তর সত্তর হাজার ফেরেস্তা কোথায় হয়তো কেউ প্রশ্ন করতে পারে আল্লাপাক কোরআনে কারিমে বলেন লায়ালামু জুনুদা রব্বিকা ইল্লাহু কতজন ফেরিস্তা আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে সৃষ্টি করেছেন দুনিয়ার কোনো মানুষ জানেন না সিরে রুহুল বয়ানে আল্লামা জাফর সদেক রহিমাহুল্লাহ তিনি লিখেছেন আদম আলাই সালাত থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে সকলকেই একত্রিত করে যদি এক পাশে রেখে জিন জাতিকে অপর পাশে রেখে জিন জাতির সঙ্গে তুলনা করা হয় মানুষের থেকে জিনের সংখ্যা হবে কমপক্ষে দশ গুণ বেশি কয় গুণ বেশি দশ গুণ বেশি মানুষ এবং জিনকে এক পাশে রেখে স্থলে যত প্রাণী বিচরণ করে ওদের সঙ্গে তুলনা করা হয় স্থলের প্রাণীর সংখ্যা হবে কমপক্ষে দশ গুণ বেশি মানুষ জিন স্থলের প্রাণী তিনি জাতকে এক পাশে রেখে পানিতে যত স্থানীয় প্রাণী বসবাস করে ওদের সঙ্গে তুলনা করা হয় স্থানীয় প্রাণীর সংখ্যা হবে কমপক্ষে দশ গুণ বেশি মানুষ জিন স্থলের পানি এবং পানীয় প্রাণী এই চারো সম্প্রদায়কে এক পাশে রেখে মহাশূন্যে যে সমস্ত পাখি উড়ে বেড়ায় ওদের সঙ্গে যদি তুলনা করা হয় মহাশূন্যের পাখির সংখ্যা হবে কমপক্ষে দশ গুণ বেশি মানুষ জিন স্থলের প্রাণী স্থানীয় প্রাণী এবং মহাশূন্যে যে সমস্ত পঙ্খী উড়ে বেড়ায় পাঁচ সম্প্রদায়কে এক জায়গায় রেখে স্থলে যতগুলো ফেরেস্তা আছে ওদের সঙ্গে তুলনা করা হয় স্থলের ফেরেস্তার সংখ্যা হবে কমপক্ষে দশ গুণ বেশি মানুষ জিন স্থলের প্রাণী স্থানীয় প্রাণী মহাশূন্যের পঙ্খী এবং স্থলভাগের ফেরেস্তা এদেরকে এক পাশে রেখে ফতম আকাশে যতগুলো ফেরেস্তা উড়ে বেড়াচ্ছে ওদের সঙ্গে যদি তুলনা করা হয় ফতম আকাশের ফেরেস্তার সংখ্যা হবে কমপক্ষে দশ গুণ বেশি এভাবে দ্বিতীয় আকাশে আরো দশ গুণ বেশি তৃতীয় আকাশে আরো দশ গুণ বেশি চতুর্থ আকাশে এভাবে পঞ্চম আকাশে ষষ্ঠ আকাশে সপ্তম আকাশে আরো দশ গুণ বেশি মানুষ জিন ফেরেস্তা ফলের পানি পানি ও প্রাণী মহাশূন্যের পঙ্কি এবং সাত আকাশের ফেরিস্তাকে এক পাশে রেখে আল্লাহ পাকের আরশে মহাল্লা চতুর্পাশে যে সমস্ত ফেরেস্তা উড়ে বেড়াচ্ছে তাওয়াপ করতেছে ওদের সঙ্গে যদি তুলনা করা হয় আরশে মহাল্লার চতুর্পাশের তাওয়াপ্রত ফেরিস্তাদের সংখ্যা হবে কমপক্ষে আরো দশ গুণ বেশি তফসিরের মূল বয়ানে আছে আল্লাহ রব্দুল আলমিন আর সে মোয়াল্লাকে গুম্বুদ দিয়ে সাজিয়েছেন আমাদের মসজিদে যেভাবে গুম্বুদ হয় আর সে মোয়াল্লাকে আল্লাপাক ওইভাবে কিছু গুম্বুদ দিয়ে সাজিয়েছেন একটা গুম্বুদ কত বড় তফসিরে রুহুল বয়ানে আছে এমন বড় একটি বিশাল মাঠ যে মাঠের মাঝখানে দাঁড়িয়ে চতুর্পাশের দিকে তাকাইলে মাঠের কিনারা দেখা যায় না আন্দাজা করুন মাঠটা কত বড় যে মাঠের মাঝখানে দাঁড়িয়ে চতুর্দিকে তাকাইলে কিনারা দেখা যায় না কত বড় মাঠ হবে ওই মাঠের মাঝখানে যদি কলম দিয়ে একটি নকশা অথবা বিন্দু রাখা হয় তাহলে এত বড় মাঠের তুলনায় এই নকশা বা বিন্দুর কোনো হাইসিও থাকবে এটা কিছু উল্লেখযোগ্য কিছু হবে আল্লাহ রব্দুল আলমী এক একটা গম্বুজকে এত বড় বানিয়েছেন তার ফুরু দিয়ে এত বড় সাতবক জমিন ও আসমানকে যদি আর সে মহল্লায় যে সমস্ত গুম্বুদ আছে ওই গুম্বুদের একটা গুম্বুদের মাঝখানে রাখা হয় ওই বড় মাঠে নকটাটা যেমনভাবে উল্লেখযোগ্য কিছুই হবে না মাঠের তুলনায় এই সাততবক জমিন ও আসমান একটা গুম্বুদের পরিধির তুলনায় কিছুই হবে না একটা গুম্বুদের এরিয়ার আয়তন এত বড় ভালো রুহুল বয়ানে আছে এভাবে গুম্বুদ একটা নয় দুটা নয় এক হাজার নয় গুম্বুদের সংখ্যা হচ্ছে ষাট হাজার সে কিতাবে লেখা আছে মা মিন্ধু মাও যাও শিবিরিন ইল্লা ও পিহি মালাকুন কয়মুন আও রাকিউন আও সাজিদুন ওলাহুম দাজিলুম ফিত তাকদিসে ও এমন বিরাট ও বিশাল গুম্বদের ভিতরে এমন এক বিগত জায়গা এমন খালি পাওয়া যাবে না যে জায়গায় বসে আল্লাহর একজন ফেরেস্তা হয় কোনো না কোনো ফেরেস্তা হয় তাসবি অবস্থায় আছে না হয় রুকু অবস্থায় আছে না হয় সেইদা অবস্থায় আছে গুম্বুদ কত বড় গুম্বুদের মধ্যে এক বিগত জায়গা খালি নেই একজন না একজন ফেরেস্তা সেখানে কি জিকির করতে আছে তাজবি পড়তে আছে দাজলুন বলা হয় মৌমাছির গুনগুন শব্দকে গুনগুন শব্দে ফেরিস তারা ওখানে বসে তাজবি পড়তেছে আর আন্দাজা করুন কত কুটি কোটি ফেরেস্তা আল্লাহ পাক এই পৃথিবীতে সৃষ্টি করেছে তফসিরে রুহুল বয়ানে আছে সবে বরাতে একদিন এক জায়গায় ফেরেস্তার ঢল নাইছে ঢল ঢল বুঝেন তো যদি কোনো ওয়াজে অথবা কোনো সমাবেশে মানুষ বেশি হয় তখন বলা হয় আজকে মানুষের ঢল লেগেছে আল্লাহর নবী তিনি দেখলো যে ফেরেস্তার ঢল লেগেছে আগের মাথা কোথায় ফরের মাথা কোথায় কয়জন ফেরিস্তা এরা কোথায় যাইতেছে কিছুই জানা নেই আল্লাহর নবী জিব্রিল আমিন আলাই সালাতাম জিজ্ঞেস করে বলেছিল জিব্রিল এরা ফেরিস্তারা এদের আগের মাথা কোথায় ফর মাথা কোথায় ফেরিস্তা কতজন এরা কোথায় যাচ্ছে আপনি ওদের একজনকে জিজ্ঞাসা করেন হুজুর সাল্লাহ আলহি আসাল্লাম একজন ফেরিস্তাকে ডেকে জিজ্ঞাসা করেছে ও ভাই তোমরা কোথায় যাচ্ছ তোমাদের সংখ্যা কতজন আগের মাথা কোথায় তোমাদের পরের মাথা কোথায় ফেরিস্তা উত্তর দিল যে সৃষ্টির পর থেকে আল্লাহ পাক আমাদেরকে ওইদিকে যাওয়ার আদেশ করছে আমরা ওইদিকে যাইতেছি আগের মাথা কোথায় পরের মাথা কোথায় এবং যাওয়া কবে শেষ হবে এটা আমরাও জানি না কি ফেরিস্তা আল্লাহাক এই দুনিয়াতে সৃষ্টি করেছেন আন্দাজা করুন তো কোন মানুষ যদি ফজর নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে সুরায় হাসর তেলাওয়াত করে এক একটি মানুষের জন্য সন্ধ্যা পর্যন্ত পরের দিন সূর্য উদিত হওয়া পর্যন্ত সত্তর হাজার নিষ্পাপ ফেরিস্তা গুনামাতের জন্য দোয়া করতে থাকে তাহলে মানুষের কাছে ফেরিস্তার পাওনা মানুষ কোন কাজ দিয়ে ফেরিস্তাদেরকে কষ্ট দিবে না এ কথা বুঝছেন আপনারা দু একটি ঘটনা বলছি আমি কিসের মাধ্যমে ফেরিস্তারা কষ্ট পায় হাদিসের মধ্যে আছে উদুরপাক সাল্লাহ আলাই আসাল্লাম বলেছেন কাঁচা পেঁয়াজ অথবা রসুন খেয়ে যদি কোনো মানুষ মসজিদে যায় এর দ্বারা ফেরিস্তারা কষ্ট পায় কাঁচা পেঁয়াজ এবং রসুন খাওয়া না যায় বা হারাম এটা আমি বলছি না খেতে পারেন খাওয়ার পরে সুন্দরভাবে মুখটাকে পরিষ্কার করে নেবেন সোজাসুজি কাঁচা পেঁয়াজ অথবা রসুন খেয়ে যদি আপনি মসজিদে আসেন ইমানদারদের হেফাজতের জন্য আল্লাহ পাক কুটি কুটি ফেরেস্তাকে নিয়োগ দিয়েছেন এই নিয়োগরত ফেরেস্তা আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হওয়ার কারণে ওরা কষ্ট পাবে পেঁয়াজ এবং রসুনের থেকে বিড়ির গন্ধ আরো মারাত্মক আরো কড়া পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে আসলে যদি ফেরেস্তারা কষ্ট পায় বিড়ি কিংবা অক্কা পান করে যদি মসজিদে আসে ফেরেস্তারা আরো বেশি কষ্ট পাবে এই জন্য যা খায় যা ইচ্ছা আপনি তা খান কোনো সমস্যা নেই তবে মুখ পরিষ্কার করে মসজিদে আসতে হবে না হয় আপনার আমলের দ্বারা ফেরিস্তারা কষ্ট পাবে নাম্বার দুই কোন মানুষের উপর যদি গোসল ফরজ হয় তখন ওই মানুষটি যদি গোসল করতে বিলম্ব করে ফিরিস্তারা কষ্ট পায় ফিরিস্তারা কি পায় কষ্ট পায় এই জন্য আমরা সকলে এখানে আগেলে বালেগ আমরা বুঝি যে কোনো কারণে হোক আমার উপর গোসল ফরজ হয়েছে গোসল করতে আমরা যেন বিলম্ব না করি গোসল দেয়া যে আপনার উপর ফরজ হয়েছে রাত্রের প্রথমাংশে অনেক খুবই ফজর নামাজে পড়ে না দিনের নয়টা দশটা বাজে ঘুম থেকে উঠে এ অপবিত্র অবস্থায় আপনি যেই ঘরে বসে থাকবেন ওই গড়ে ফেরিস্তা প্রবেশ করতে কি পায় সবাই বলেন না কেন কষ্ট পায় এটা হাদিসের কথা বলছি যেন গোসল ফরজ হবে তো সাথে সাথে গোসলটা করে নেওয়ার চেষ্টা করবো চাই পুরুষ হোক চাই মহিলা হোক নাম্বার তিন কোন মহিলা যদি অকারণে তার মাথা খোলা রাখে অকারণে যদি তার মাথা খোলা রাখে আর ওই মহিলা যে ঘরে থাকবে ওই ঘরে ফেরেস্তা প্রবেশ করতে ফেরেস্তারা কষ্ট পায় আরো একটি কারণ কলা রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম লা তাদখুলুল মালাইকা কালবুন আও তাসাবির আল্লাহর নবী বলেছেন যে ঘরে কোন কুকুর কিংবা জীবের পটু থাকবে ওই ঘরে ফেরেস্তা প্রবেশ করতে কষ্ট পায় কি পায় কিসের ফটো কুকুর অথবা কোন জীবের ফটো যদি থাকে ঝুলানো থাকে কুকুর দুই ধরনের কুকুর আছে এক ধরনের কুকুর নিষ্কর্মা যেটা শিকারা ধরতে পারে না ছোড়ো ধরতে পারে না আর কিছু কুকুর আছে কাজের মালিক এদেরকে পোষে পালে এই জন্য যে রাত্রে বাড়ি পাহারাদারি করে আসলে এমন কুকুর অনেক সময় এটা যদি পালে সমস্যা নেই এটা যায় আছে নিষ্কর্মা কুকুর চোরও দৌড়াইতে পারে না এবং পুরো শিকারও ধরতে পারে না এমন নিষ্কর্মা কুকুর যদি কোনো মানুষের ঘরে ঢুকে কিংবা ঘরের দরজায় বসে থাকে ওই ঘরে পেরেস্তা প্রবেশ করতে কষ্ট পায় এবং ঢুকে না লাতাত খুলু হাতির মধ্যে আছে কষ্ট পায় বলতে ওরা ঢুকেই না আর তাসাবির অথবা মানুষের কোন জীবের যদি পটু থাকে ওই সমস্ত ঘরে ফেরেস্তা কি করে না বলেন প্রবেশ করে না হজরত জিব্রির আমিন আলাই সালাতাম হুজুর পাক সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় চব্বিশ হাজার বার তাশ্রী ফেলেছেন নবীজির কাছে কয়বার একদা জিব্রিল আলাই সালাতাম আল্লাহর নবীর দরবারে ওহি নিয়ে এসে ঘরের ভিতরে প্রবেশ করে না তিনি বাইরে দাঁড়িয়ে রইলেন ঘরের বাইরে নবী দেখে জিজ্ঞেস করল জিব্রিল ঘরের বাইরে কেন অন্যান্য দিন তো তুমি এসে ঘরের ভিতরে চলে আসছো আজকে ঘরের বাইরে কেন অপেক্ষা করছো ভিতরে আসো জিব্রিল উত্তর দেয় আর রসুল আল্লাহ গতকাল আপনি বাজার থেকে একটি চাদর ক্রয় করেছেন চাদরের মধ্যে একটি ময়ূরের পটু আছে যেটা আপনি জানেন না অজানা বসত আপনি চাদরটি কিনে নিয়ে আসছেন এই চাদরটি আপনার ঘরে আছে একটা ময়ূর জীব তার পটু আল্লাহ পাক বলেছেন নিতান্ত ঠেকা ছাড়া আজ থেকে আল্লাহ পাক আদেশ জারি করে দিলেন কোনো মানুষের ঘরে যদি কোন জীবের পটু থাকে আমি জিব্রিল নয় আমার অধীনস্থ যত কুটি কুটি ফেরেস্তা আছে কেউই আমরা ওই ঘরে প্রবেশ করব না আজ থেকে আল্লাপাক এই আইন এই পরোয়ানা জারি করে দিয়েছে আমার ভাইরা সোজা কথা জিব্রিল তো সালাম নবীর মতো ভালো লোক কি এই দুনিয়াতে ছিল নাকি আসবে জিব্রিল যদি নবীর ঘরে একমাত্র পটু আছে এই কারণে না ঢুকে আমার আর আপনার কি দশা বলেন আমাদের বেশি কমে প্রায় অধিকাংশ মানুষের ঘরের ভিতরে হয় পটু ঝুলানো আছে না হয় বাস করা আছে আলমারির তাকের ভিতরে অবশ্যই আছে তা আমাদের কি অবস্থা হবে চিন্তাটা করেন আমরা অনেকে জামা ক্রয় করি জামার মধ্যে পটু থাকে গেঞ্জি ক্রয় করি গেঞ্জির মধ্যে পটু থাকে অনেকে শখ করে বাচ্চাদের জন্য পুতুল মূর্তি কিনে সেখানে পটু থাকে সাবির কড়া কিনে সেখানে পটু থাকে বিছানা কভার বালিশের কভার ক্রয় করে সেখানে পটু থাকে রুচি নষ্ট হয়ে গিয়েছে মানুষের এমন রুচি আমাদের হয়ে গেছে যে পটু ছাড়া ভালোই লাগে না যেন আমাদের কাছে পটুওয়ালা থ্রি পিস বিভিন্ন পাখি বা ময়ূর ইত্যাদি নবীর ঘরে যদি বেরেস্তা না ঢুকে আমার আর আপনার ঘরে কি বেরেস্তা কখনো ডুববে এটা কল্পনা করা যায় আল্লাহর এই গজব টাকার ভিতর পর্যন্ত চলে আসছে আপনার পকেটে থাকবে ওই যে বলেছি নিতান্ত ঠেকা ছাড়া এটা দেখেন আমরা ঠেকায় আছি এখন আর কিছুই করার নেই নিতান্ত ঠেকা ছাড়া যদি আপনি রাখেন আপনার ঘরে রহমতের ফেরিস্তা পাবে করবে না যে সমস্ত সরকারি অফিসে যারা চাকরি করেন আপনাদের জন্য হুঁশিয়ারি বাধ্যতামূলক তো আপনার ওই কামরা তো ফটো আছেই আল্লাহ না করুক যদি আপনার মৃত্যু হয়ে যায় হাদিসের বর্ণনা দ্বারা বুঝতে আপনার ইমানে মৃত্যু কি হবে না আপনার জন্য হবে না এই জন্য আপনাদের জন্য খুবই হুঁশিয়ারি যত দ্রুত পারেন কাজ ছেড়ে ওখান থেকে ওই জায়গাটা ত্যাগ করার চেষ্টা করবেন আজ থেকে আমরা সকলে এই যে বাৎসরিক ক্যালেন্ডার বেরিয়ে বেরিয়েছে অনেক ক্যালেন্ডারের ভিতরে ফটো থাকে হয়তো অনেকে সামনের রুমে এটাকে ঝুলে না ভিতরে ঝুলে রাখে নবী বলেছেন যে এই ঘরে ফটো থাকবে ঘরের সামনের রুমে থাকবে না হয় ভিতরের রুমে থাকবে না হয় আলমারিতে থাকবে এমন কি ব্যাখ্যা নবী বলেছেন বলছেন কি যে ঘরে থাকবে অনেকে সুখে সাজা দেখবেন ভিতরে মাটির কিছু মূর্তি থাকে সেখানে পাখি বিড়াল ইঁদুর আপনার ঘরে রহমতের ফেরিস্তা অনেক ছেলে বিদেশ যাবে মা বাবা অত্যন্ত শখ করে একসাথে বাচ্চাটাকে আন্দা করে ফুটু উঠায় আলমারিতে আমরা অনেকে সাজিয়ে রাখি সামনে রুমে সাজিয়ে রাখি যে বা যেমনেই রাখেন আল্লাহর ওয়াস্তে যদি নবীর খাঁটি উন্মত হয়ে থাকেন নবীর এই আমলটা করেন আপনার ঘরে যদি ফেরেস্তা থাকে ফেরেস্তা ডুবতে কিভাবে বলেন না কেন কষ্ট ভাবে ফেরেস্তাকে কষ্ট দিয়ে আপনার কি লাভ হবে কোনো লাভ হবে না সর্বকাজে ফেরেস্তারা আমাদের লাগেই আপনি ঘুমাচ্ছেন আপনার নাকে ছিদ্র খোলা কানে ছিদ্র খোলা আরো অনেক ছিদ্র খোলা থাকে এই ফেরেস্তা আপনি ঘুমাচ্ছেন কিন্তু ওরা ডিউটি করতেছে আপনি যতই বলেন ফেরিস্তা আমার কাছে কি আমার দরকার কি অনেকে বলে তো রহমতের ফেরিস্তা নাই আসলে অসুবিধা কি হাবিবুল্লাহ মেজবা সাহেব রহমতুল্লাহ আলাই ওনার ওয়াজে শুনেছি এক লোক বলছি হুজুর কুকুর থাকলে তখন ফেরেস্তায় আসবে না তাহলে তো আমার আর মৌত হবে না আমি একটা কুকুর ফাইলবো সবসময় যাতে করে আমার কাছে আর ফেরেস্তাও আসবে না আমার মৃত্যু কি আর হবে না মেজবা সাহেব রহমতুল্লাহ উত্তর দিয়েছেন যে যদি কুকুর রাখো তো কুত্তা মার্কা ফেরিস্তা আসি তো যান কবচ করবে মেজর সাহেব বলছেন শুনছি কথা যাই হোক অনেকে বলেন যে রহমতে ফেরিস্তার দরকার কি আল্লাহ পাক আপনার এই প্রশ্নের উত্তর দিয়েছে কোরআন কারিমে আল্লাহ হাদিসের মধ্যে আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন কোন বনি আদম মুসলমান যখন মৃত্যু শয্যায় সাহিত হয়ে যায় দান কবজ করার জন্য ফেরেস্তা চলে আসে যেটাকে হালত ইয়াস অথবা হালতে বাস বলা হয় হাদিসের বাসা ওই অবস্থায় যখন মানুষ উপনীত হয় অনেকে জ্ঞান হারিয়ে ফেলে বেউস হয়ে যায় পানির পিপাসায় পানি পানি করে চিৎকার মারে হাদিসের মধ্যে আছে ওই অবস্থায় এমন পিপাসিত হয় মানুষ সাত সমুদ্র তেরো নদীর পানিও যদি তার সামনে এনে দেওয়া হয় ওগুলো খাওয়ার পরেও তার পিপাসা মিটবে না কি কষ্টে থাকে মানুষ একটা মানুষের দাম যখন শুরু হয়ে যায় রাখানদারি যখন তার শুরু হয়ে যায় হাদিসের মধ্যে আছে ওটা সব চাইতে বিপদের সময় মুসিবতের সময় ইবলিস আমাদের চিরশত্রু ইন্নাত শৈতন আলাকুম আদুগুন মুবিন আল্লাহ পাক বলেছেন ইবলিশ তোমাদের চিরশত্রু ইবলিশ সারা জীবন বর আমাদেরকে বেইমান বানিয়ে বানানোর চেষ্টা করে সর্বশেষ যে চেষ্টা ইবলিশে করে এটা হলো আপনার মুসিবতের সময় আপনার মুসিবতের সময় কোন সময় মৃত্যুর সময় একটা চেষ্টা করে যে দেখি এতদিন তো তারা বেইমান বানাইতে পারলাম না এখন একটু চেষ্টা করি তাই এখন তার বিপদের সময় তার জ্ঞান ঠিক নেই চেষ্ট ঠিক নেই হাদিসের মধ্যে আছেন নবী বলেন আপনার আম্মা এবং আপনার আব্বা আপনার মাতা পিতা আপনার আম্মা একজন শয়তান সাজবে আপনার আব্বা আরেকজন শয়তান সাজবে সে যে আপনার সামনে এসে বলবে বেটা ওলামা একরামের ওয়াজ শুনেছি আল্লাহ একজন নবী একজন নামাজ পড়েছি রোজা রেখেছি এভাবে আমরা মৃত্যুবরণ করেছি তাহিদকে বিশ্বাস করে কিন্তু মৃত্যুর ভরে দেখলাম সব ভুয়া সব কি আরে মেয়ে কথা বলো না কেন কে বলবে কথা আর না আপনার আম্মা আর আপনার আব্বা আপনার আম্মা এবং কি আপনার আব্বা মৃত্যুর সময় শতাংশে আপনাকে এই কথা বলবে যে অন্ত ভুয়া ভুয়া সব ও কিছুই তো নাই নামাজ পড়লাম রোজা রাখলাম কিন্তু এখন তো জাহান নামে চলে গেছি আমরা সুতরাং বাবা আমরা তো মরছি তুই এখনো জীবিত আছো তোর একটা নসিহত করি তুই বল যে খোদা বলতে কিছুই নেই নামাজ কিছুই নেই রোজা বলতে এগুলো কোনো অস্তিত্বই নেই এ কথা যদি বলতে পারো তাহলে পরকালে তুই বেশ তো পাইবে কেমন বিপদে পড়বে এতদিন আমল করলো নামাজ পড়লো কালো দাগ ফেলেছে আর এনি টাইম মুসিবতের সময় ইবলিশ আসে ধোকা দিতেছে মায়ে বলতেছে এক কথা বাপে বলতেছে আর কথা সে এখন কোনটা পালন করবে ভাই আমাদের কি অবস্থা হবে আল্লাহ জানে ইমাম বিখ্যাত দার্শনিক ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বহুত বড় একজন দার্শনিক ছিলেন একটি তফসিরও লেগেছেন তাফসিরে কাবির আল্লাহর অস্তিত্বের উপর একশো দুটি দলিল প্রমাণ তিনি তিনের জীবদ্দশা লিপিবদ্ধ করেছেন তিনি তো জানেন মৃত্যুর সময় প্লিজ আল্লাহ নাই এই দাবি করে আমাকে বেইমান বানিয়ে মারানোর চেষ্টা করবে তার মৃত্যুর সময় ইবলিস হাজির ইমাম রাজির কাছে কত বড় আলেম কত বড় ফির কত বড় দার্শনিক ইমাম রাধিকে বলছে কোথায় যাচ্ছ এখন তো আমার হায়াত শেষ আমি ফটোকালের দিকে যাচ্ছি আচ্ছা তো কি নিয়ে যাচ্ছ তাওহিদ তথা একত্ববাদের স্বীকারোক্তি দিয়ে আমি যাচ্ছি আচ্ছা আল্লাহকে যে এক বলো কোনো প্রমাণ আছে তোমার কাছে বিষয় আছে দাও কি প্রমাণ ইমাম রাজি একটা প্রমাণ পেশ করলো শয়তান তো ইমাম রাজির থেকেও বড় আলেন ঠিক কিনা এখন আমার আর আপনার থেকে বড় হেডোমালা কিন্তু শয়তান কথা বুঝছেন আলেমকে আলেমের কাছে ধোকা দেয় আর জাহেলকে জাহেলের বেশি ধোকা দেয় ইয়ে তো সাতকাল বিয়াসকাল এই বিভিন্ন সুরত ধারণ করতে পারে ইংলিশ দেন না আমাদের দেশে কোনকে শয়তানি করলে করতে তুই ইংলিশে না কথা বলছেন এই দলিলটা শয়তান এলএম দিয়ে কেটে ফেলছেন আরো একটা দলিল প্রমাণ পেশ করলো যদি একশোটা প্রমাণ তিনি ঠিক করছেন আরো একটা পেশ করলো এটাও কেটে ফেলছে আরো একটা পেশ করলো এটাও কেটে ফেলছে আর আল্লাহ যা এক এই কথা এখন ইমাম রাজি শয়তানকে বুঝিয়ে দিতে পারল না ইমাম রাজি রহমতুল্লাহ আলাই জীবদ্দশায় একজন বড় আলমের দরবারে গিয়েছিল মুড়ি দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমী ওই পীরকে এলহাম করছে যে কিরে পীর তোর একজন মুরিদ শয়তানের কাছে বেইমান হইয়া হেরে যাচ্ছে বেইমান হইয়া মারা দিচ্ছে তার কি কোনো উপকার করবি না উনি নাকি অজু করতেছিলেন অজুর কিছু পানি এভাবে ছিটি দিয়ে বলেছে হে ইমাম রাজি একশো দলিল নয় যদি এক হাজার দলিল শয়তানের সামনে পেশ করো শয়তান এটা কেটে ফেলবে দলিল দিয়ে তুই আল্লাহ এক এটা বুঝাতে পারবি না তুই বল বিনা দলিলে আল্লাহ বিনা দলিলে কি আল্লাহ এক কোনো দলিল দলিল নাই এই কথা বল এখানে আরো একটা ঘটনা আমরা বুঝতে পারি যে ফিরের দরবারে গিয়েছে যার কারণে ফির যদিও অনেক দূরে ওই ফিরের বরকতে আল্লাহ পাক মৃত্যুর সময় তার কি তার বিশাল উপকার করছে তার পীরের উঠিলায় তাই সে উপকৃত হয়েছে যাক আমার ভাইরা আমাদের কি অবস্থা হবে শয়তান আমার মা আসবে বাপ আসবে বলবে এগুলো ভুয়া কিছুই নাই এখন আমার কি অবস্থা হবে এখন তো বেমান হয়ে আমি মারা যাব না আল্লাহ বলেন তাতানাজ্জালু মালাইকাতু আল্লাহ তাহজানু ওয়াবিশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন যে সমস্ত বান্দারা আল্লাহকে এক বলে স্বীকার করেছে পাঁচক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছেন আল্লাহ পাক এক দল ফেরেস্তা তার মৃত্যুর সময় ফাটিয়ে দিয়ে বলবে ও আল্লাহর বান্দা তুই কালিমা পড়তে থাক আল্লাহর নবী বলেন যারা রীতিমতো দৈনিক মেসওয়াজ করে পাঁচক্ত নামাজের সময় তার মৃত্যুর সময় আল্লাহ একজন ফেরিস্তাকে ফাটাইয়া বলবে ও ফেরিস্তারা আমার বান্দাকে কালিমা ভর্তি বল তার এখন মৃত্যু হইয়া যাবে অমিম মারাফিহি তাস্কির শাহাদা ইন্দাল মৌ ইমাম মেরকাতের মুসান্নের কত বড় হানফিল মাধাব মোল্লা আলী কারি তিনি বলছেন যে মেথোয়াক করলে সত্তরটি ফায়দা আফিন এবং মদ পান করলে সত্তরটি ক্ষতি কয়টা ক্ষতি মদ পারে সত্তরটি ক্ষতি সর্বনিম্নের ক্ষতি মৃত্যুর সময় বেমেন হয়ে মারা যাবে খাবেন তো আজকে থেকে মদার সরাব অসুবিধা নাই সমস্যা নাই অসুবিধা কি আপনি বেইমানে মরবেন আর মেসোয়াকের সত্তরটি ফায়দা সর্বনিম্নের ফায়দা মৃত্যুর সময় ইমান নসিব হবে মেসোয়াক পেতে রাজি আছেন নাকি এখন মৃত্যুর সময় কে আইব আপনার কাছে কিসের জন্য আপনাকে কালিমা পড়াবে কি পড়াবে তাহলে কি আপনার কাছে আসার দরকার আছে না নাই এটা বলিয়েন না যে আই কটুর এখন অসুবিধা কি ফেরেস্তা নয় বা কি বুঝে এই জন্য আমার ভাইরা যে আলোচনাটাই করছি একবার সঙ্গে আলোচনা মানুষের কাছে ফেরেস্তার পাওনা মানুষ ফেরেস্তাকে কি দিবে না কোনো কাজে কষ্ট দিবে না আর ফেরেস্তার কাছে মানুষ পাওনা হচ্ছে যদি মানুষ ফেরেস্তাকে কষ্ট না দেয় তখন ফেরেস্তারা এ মানুষের জন্য দোয়া করে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করা দিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এমনভাবে চলার তৌফিক দান করুক যেভাবে চললে আমাদের দ্বারা কোনো ফেরিস্তা কষ্ট না পায় ওয়াকের না আলহামদুলিল্লাহ রবিল আলমিন যারা সুলত পড়ে না তারা সুলত পড়ে